বিসমিল্লাহ রহমান রহিম তরুণ গীতিকার ও সুরকার শিল্পী আরিফ রব্বানি বয়সে নবীন হলেও সাংস্কৃতিক অঙ্গনে সে তার কাজ দিয়ে প্রবীণের মর্যাদায় উন্নীত সেই ছোটবেলা থেকেই ইসলামী গানের জগতে সে তার উপস্থিতি সর্বদা স্মরণ রেখেছে সুরের কারুকাজ আর কণ্ঠের মাধুর্য দিয়ে সে দখল করে নিয়েছে সংস্কৃতিমোদী মানুষের হৃদয় লাভ করেছে বহুল পরিচিতি ও সুখ্যাতি আমাদের প্রিয় শিল্পী জাগরণ ইসলামী সাংস্কৃতিক দলের সহকারী পরিচালক আরিফ রব্বানির এবারের উপহার বিদায়ের বাণী